চলবে সামনে চল আল্লাহ আল্লাহ আল্লাহ বল শঙ্কাহীন দুর্বার হয়ে চল চলবে চলবে সামনে চল আল্লাহ আল্লাহ আল্লাহ শঙ্কাহীন দুর্বার হয়ে চল চলবে চলবে সামনে চল আল্লাহ আল্লাহ আল্লাহ বল শঙ্কাহীন দুর্বার হয়ে চল ভয় কি রে তোর আল্লাহ সাথে ভয় কি রে তোর আল্লাহ সাথে ভক্তের আছে ইমানি বল চলবে চলবে চল চলে চলে সামনে চল আল্লাহ আল্লাহ আল্লাহ বল সংখ্যাহীন দুর্বার হয়ে চল চলে চলে সামনে চল আল্লাহ আল্লাহ আল্লাহ বল সংখ্যাহীন দুর্বার হয়ে চল গুমরে গুমরে কাঁদছে দেখো নির্যাতিত জনতা এতিম শিশু পায় না দেখো একটু স্নেহ মমতা ঘুমরে ঘুমরে কাছে দেখো নির্যাতিত জনতা এতিম শিশু পায় না দেখো একটু স্নেহ মমতা ঘুমরে ঘুমরে কাছে দেখো নির্যাতিত জনতা এতিম শিশু পায় না দেখো একটু স্নেহ মমতা তবু কেন সুখ বিলাসে ভরে আছে তোর এই মন তবু কেন সুখ বিলাসে ভরে আছে তোর এই মন অলস নিদে থাকিস নে আর জাল ইমানের আগুন জাল চলে চলে চল চলে চলে সামনে চল আল্লাহ আল্লাহ আল্লাহ বল সংজ্ঞাহীন দুর্বার হয়ে যান চলে চলে সামনে চল আল্লাহ আল্লাহ আল্লাহ বল সংজ্ঞাহীন দুর্বার হয়ে যান দেখরেছে নিরপরাধ হচ্ছে মা বোন ধর্ষিতা তোর কি মা বোন নেই কোনটাই তোর মনে নেই যে ব্যথা দেখরেছে নিরপরাধ হচ্ছে মা বোন ধর্ষিতা তোর কি মা বোন নেই কোনটাই তোর মনে নেই যে ব্যথা দেখরেছে নিরপরাধ হচ্ছে মা বোন ধর্ষিতা তোর কি মা বোন নেই কোনটাই তোর মনে নেই যে ব্যথা চল রে ছুটে ধর ধরছে পেশাক্ত হাতে ও শির হাতল চললে ছুটে ধরছে হাতে অসির হাতল করলে দেরি শেষ হবে সব চলবে জলদি চল চললে চললে চল চলে চলে সামনে চল আল্লাহ আল্লাহ আল্লাহ বল সংকাহীন বার হয়ে চল চলে চলে সামনে চল আল্লাহ আল্লাহ আল্লাহ বল সংকাহীন বার হয়ে চল খোদার পথে রক্ত দিতে চল ছুটে হুঙ্কার দিয়ে তোর খুনে ওই মানবতা উঠবে রে সজীব হয় খোদার পথে রক্ত দিতে জল ছুটে হুঙ্কার দিয়ে তোর কোনে ওই মানবতা উদ্বেগে সজীব হয়ে খোদার পথে রক্ত দিতে জল ছুটে হুঙ্কার দিয়ে তোর কোনে ওই মানবতা উদ্বেগে সজীব হয়ে নেই কোন ভয় সামনে চলবে আল্লাহ আছেন তোর সনে নেই কোনো ভয় সামনে চলবে আল্লাহ আছেন তোর সনে কেন পিছিয়ে থাকবি পরে চল এগিয়ে চল চলে চলে চল চলবে চলবে সামনে চল আল্লাহ আল্লাহ আল্লাহ বল সংখ্যাহীন দুর্বার হয়ে চল চলবে চলবে সামনে চল আল্লাহ আল্লাহ আল্লাহ বল সংখ্যাহীন দুর্বার হয়ে চল ভয় কিরে রে তোর আল্লাহ সাথে ভয় কিরে রে তোর আল্লাহ সাথে ভক্তে আছে ইমানি বল চলবে চলবে চল চলবে চলবে সামনে চল আল্লাহ আল্লাহ আল্লাহ বল সংখ্যাহীন দুর্বার হয়ে চল চলবে চলবে সামনে চল আল্লাহ আল্লাহ আল্লাহ বল সংখ্যাহীন দুর্বার হয়ে চল ভয় কি রে তোর আল্লাহ সাথে ভয় কি রে তোর আল্লাহ সাথে ভক্তে আছে ইমানি বল চলবে চলবে চল চলবে চলবে চল চলবে চলবে চল চলবে চলবে চল চলবে চলবে চল চলবে চলবে চল